বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد باب الإقرار عن أبي ذر رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم কুলিল হাক্কাওয়ালাউ খান আমুররা সাহবনু হেব্বান ফি হাদিস ইন কবিল পৃথিবী বাংলার দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শে হাদিস নির্বাচিত কিতাব লুগুল মারাম থেকে যা আমাদের আলোচনা ধারাবাহিক চলে আসতেছে আশা করি আপনারা এই আলোচনা থেকে নিজেরা উপকৃত হচ্ছেন এর সঙ্গে আরও নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে এ ব্যাপারে আপনারা অবগত এবং অভিহিত করাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই আলোচনাকে ধারাবাহিক রাখার সুযোগ দান করুন আপনাদেরকেও এটা দেখার এবং শোনার আল্লাহ তৌফিক দান করুন আজকে আমরা নতুন একটি অধ্যায়ে আবার শুরু করছি বাবুল ইকরার স্বীকার করা স্বীকারোক্তি অর্থ লেনদেনের ব্যাপারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পক্ষে এবং বিপক্ষে স্বীকারোক্তি দান করা এটা ইসলামের বৈশিষ্ট্য সমূহের একটি বৈশিষ্ট্য কারণ মানুষ নিজের উপরে যখন হয় নিজের বিপক্ষে হয় নিজের আত্মীয় স্বজন বাবা মা বা ভাই বা অন্যের বিপক্ষে যখন হয়ে যায় তখন এক্ষেত্রে মিথ্যার আশ্রয় গ্রহণ করে কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে যে তোমারও বিপক্ষে যদি হয় নিজস্ব আত্মীয় স্বজনের বিপক্ষে যদি হয় সাক্ষী দেওয়ার ক্ষেত্রে বা নিজের সঙ্গে আরেকজনের লেনদেনের ব্যাপারে সেক্ষেত্রে অস্বীকার করা যাবে না তাই এ অধ্যায়ে ইমাম হাজার আসকান রহমাতুল্লাহ আলাই একটি মাত্র হাদিস বর্ণনা করেছেন আবু জার রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাকে বলেন কুলিল হাক তুমি সত্য কথা বলবে ওয়ালাউ খান আমরান যদিও কথাটা তিতা হয় অন্যের জন্যে কষ্টকর হয় অন্যের জন্যে ক্ষতিকর হয় তবু সত্য কথা বলার চেষ্টা করবে নিজের উপরে হোক আর অন্যের জন্য হোক তাহলে এখানে একরার করা যে নিজের প্রতি স্বীকার করে নেওয়া এটাই হলো এই যে উক্তি অধ্যায়ের সঙ্গে হাদিসটির মিল রয়েছে আজ আমাদের সমাজে দেখা যায় অন্যের পাওনা অন্যের হাক অন্যের অধিকারকে নষ্ট করার জন্যে নিজে এমনভাবে মিথ্যা বলে এমনভাবে মিথ্যায় আশ্রয় গ্রহণ করে যার ফলে অন্যের হক নষ্ট করে ফেলে এতে অন্যরা ক্ষতিগ্রস্ত হয় নিজের ব্যাপারে অত্যন্ত সজাগ কিন্তু অন্যের ব্যাপারটাকে একেবারে কোনো গুরুত্ব দিতে চায় না তাই আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে যে কারো হক হক না কেন যে কোনো ব্যক্তির পক্ষে বিপক্ষে হক না কেন কথাটা যদি তিতাও হয় যার ব্যাপারে বলছেন সে যদি সেটাকে ভালোভাবেই না দেখে তারপরও হকের ব্যাপারে স্বীকারোক্তি করা এটা অত্যন্ত জরুরি না হলে অন্যের হক নষ্ট করলে দুনিয়ায় পার পেলেও আখেরাতে পরকালে পার পর কোনই আপনার সুযোগ থাকবে না সেই দিন মহান রব্বুল আলমিন আপনার নেকি থেকে কেটে সেই হক ওই পাওনাদারকে দিবে আর যদি আপনার নেকি না থাকে তাহলে ওই পাওনাদাদের পাপগুলি আল্লাহ রব্বুল্লা আলমিন মাথার উপরে চাপিয়ে দিয়ে জাহান নামে ঠেলে দেবেন এই জন্য আল্লাহর নবী আলিসালাম একদিন জিজ্ঞেস করলে মানিল মুফলিস নিঃস্ব ব্যক্তিকে রিক্ত হস্ত ব্যক্তিকে অভাবী ব্যক্তিকে সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালা আনহুম বললেন আল্লাহ যার টাকা পয়সা নাই স্বর্ণ মুদ্রা রূপ মুদ্রা কোনো ধন সম্পদ নাই সেই তো মিসকিন সেই তো মুফলেস সেই তো হলো গরিব মিসকিন নিঃস্ব রিক্ত আল্লাহ নবী বললেন না নিঃস্ব তো ওই ব্যক্তি কেমতের মাঠে রোজ হাসরের ময়দানে উঠবে তার দান খয়রাত হজ নামাজ জাকাত সবকিছুর বড় বড় পাহাড় সমতুল্য নেকি নিয়ে আসবে কিন্তু তার পাওনাদার এত বেশি কাউকে মেরেছে কাউরি প্রতি জুলুম করেছে কাউকে গালি দিয়েছে কাউরির সঙ্গে অন্যাবিচার করেছে কাউরি গিবত করেছে এই সকল পাওনাদাররা এসে আল্লাহর কাছে তাদের দাবি চাইবে মহানব্বুল আলমিন তার নেকি থেকে কেটে কেটে তাদের দাবি পূরণ করবে কেমতের মাঠে সবচাইতে বড় পাওয়া সেটা হলো একজাররা নেকি যার মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে যেতে পারবে তাই ছুটাছুটি করবে মানুষ এ পর্যায়ে সব নেকি যখন তার শেষ হয়ে যাবে পাওনাদারকে দিয়ে কিন্তু পাওনাদার তখনও শেষ হবে না বরং আরও আসে বলবে আল্লাহ অমুক আমাদের এই করেছে ওই করেছে তখন আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিদের পাওনাদারদের গুনাগুলিকে এই লোকটির ঘাড়ের উপরে চাপাই দেবে এবং পরিশেষে তাকে নেকির অভাবে তাকে জাহান নামে যেতে হবে নরকে যেতে হবে এটাই হবে সবচেয়ে বড় মিসকিন তাহলে আজ আপনি পার পেয়ে গেলেও রোজ হাসরের ময়দানে পার পাওয়ার মতো কোনোই সুযোগ আপনার হবে না এ কথাটা ভালো করে বুঝার চেষ্টা করতে হবে তাই স্বীকারোক্তি করে নিয়ে অন্যের হক দিয়ে দেওয়া এখানে দুনিয়ার কোনো অল্প স্বার্থের জন্যে মান সম্মানের জন্যে বা আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখার জন্যে আপনি আখেরাত নষ্ট করবেন না এটাই হবে দায়িত্ব কর্তব্য এটাই হবে ইমানি চেতনাবোধ এবং যারা এর সঙ্গে সম্পৃক্ত যারা এইভাবে অন্যায়ভাবে অন্যের সম্পদকে গ্রাস করে নিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠাতে হবে তাদেরকে শিক্ষা দিয়ে এ ধরনের অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে আমরা সে ব্যাপারে সজাগ হব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এবার এগারোতম অধ্যায় বা আবুল আরিয়া আরিয়া হলো যে কেউ যদি কোনো ব্যক্তিকে কিছু দান করে সেটা থেকে সে উপকৃত হবে পরবর্তীতে যে দান বস্তু সেটা সে ফেরত দেবে যেমন মনে করেন একজনকে কেউ একটা ছাগল দান করে দিল ছাগলের দুধ পান করার জন্য বা একটা গাভী দান করে দিল এই ছাগ যতদিন দুধ দিবে দুধ খাবে পান করবে যখন দুধ বন্ধ হবে বা সময় নির্দিষ্ট করে দেবে এরপরে সেটা মালিককে ফেরত দিবে এই ধরনের সুন্দর একটি ব্যবস্থা ইসলামে করেছে একজনের হয়তো নাই আরেকজনের আছে এখন এটা আরেকজনকে গাভী দিয়ে দিল যাও নিয়ে গাও এরে খাওয়াও পান করাও এরে এর ব্যবস্থা করো আর এর দুধ পান করো এই ধরনের কাজ এই ধরনের মানুষের প্রতি এহসান এই ধরনের সিস্টেম এই ধরনের পদ্ধতি ইসলাম আমাদের জন্য বৈধ করে দিয়েছে এবং এই ব্যাপারে উৎসাহিত করেছে আন সামরাত বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم على اليد ما أخذت حتى توديه রাহু আহমদ আল আরবা ওয়াসাহুল হাকিম সামরা বিন জুদ্দুম রাজিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল ইয়াদিমা আখাদত হাত যা গ্রহণ করেছে তার উপরেই সেইটা দায়ী দায়িত্ব থাকবে হাত তা তুয়াদ্দিয়া যতক্ষণ পর্যন্ত সে সেটা ফেরত না দিবে তাহলে এখানে যদি কেউ কাউকে কোনো আরিয়া দান বস্তু দান করে সেখান থেকে উপকৃত হওয়ার জন্যে আর সেটা থেকে সে জিম্মাতে থাকবে জামিন থাকবে যতক্ষণ পর্যন্ত সে ফেরত না দেবে অর্থাৎ তার নিজস্ব কোনো অবহেলার কারণে যদি এই পশু বা এই সম্পদ বা মাল যা দিবে উপকৃত হওয়ার জন্যে সেটা নষ্ট হয়ে যায় তাহলে তার জিম্মা তার জামানত তাকে দান করতে হবে আর যদি তার কোনো কারণে না হয় ঠিক জায়গাতে রেখেছে তারপর চুরি হয়ে গেছে ভালো জায়গাতে বেঁধেছে তারপর হয়তো পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে সেটা তো নিজের কর্মফল নয় কাজে নিজের অবহেলার কারণে যদি না হয়ে থাকে তাহলে তার মালিককে ফেরত দেওয়া পর্যন্ত তার জামানত সেই ব্যক্তির উপরে থাকবে তাহলে আরিয়ার ক্ষেত্রে এই জামানতদারি যে গ্রহণ করবে তার হাতেই থাকবে যতদিন পর্যন্ত তার মালিককে ফেরত না দেবে এটা আমরা ইহাদিসের দ্বারা এই মশালা আমাদের জন্য সাব্যস্ত হয়ে যায় হাদিসটি চারজনে বর্ণনা করেছেন এবং আহমদ ওয়াসাহাউল হাকিম ইমাম হাকিম হাদিসটিকে সহি বলেছেন ওয়ান আবি হুরে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أد الأمانة إلى من يأتمنك ওয়ালা তাখুম মান খানাক রাহু আবু দাউদ তিরমিজি ওয়াহাসানা সাহুল হাকিম ওয়াস্তান কারাহু আবু হাতিম আর রাজি আবু হরিরা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আদিল আমানা ইলা মানি তামানাক যে তোমাকে আমানত তোমার কাছে রেখেছে সে আমানত আমানত যে দিয়েছে তাকে ফেরত দাও নিঃসন্দেহে আমানত একটা বিরাট দায়িত্ব কেউ কাউরি কাছে আমানত রাখলে সে আমানত তাকে ফেরত দিতে হবে ওয়ালা তা হুম্মান খানাক যে তোমার সঙ্গে খেয়ানত করে তুমি তার সঙ্গে খেয়ানত করবে না এমন যদি হয় আপনি কাউরি কাছে আমত রেখেছিলেন সে আপনার সঙ্গে খেয়ানত করেছে এজন্য সে আপনার কাছে আমত রেখেছে আপনি তার সঙ্গে খেয়ানত করবেন তা না বরং তার সেই আমানত ফেরত দিবেন এ নির্দেশ করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কারণ একজন খেয়ানত করেছে তার সঙ্গে আর যদি খেয়ানত করে খেয়ানত বাড়তেই থাকবে তাহলে ওই খেয়ানতকারী আরও খেয়ানতের মধ্যেই থেকে যাবে কিন্তু খেয়ানত না করে যদি আল্লাহর উপরে ভরসা করে তারটা তাকে ফেরত দিয়ে দেয় এবং এ ব্যাপারে সবুর করে মহান রব্বুল আলমিন চাইলে আপনাকে তার একশো গুণ বেশি আপনাকে দান করতে পারেন কারণ তিনি রাজ্জাক তার হাতেই সবকিছু চাবিকাঠি রুজি রুটির কাজে কেউ খেয়ানত করলে তার সঙ্গে খেয়ানত করো না এত বড় চমৎকার এক সুন্দর পদ্ধতি ইসলাম আমাদেরকে দান করলো এত সুন্দর বিধান ইসলাম ছাড়া আর কোনো ধর্মে নেই হতে পারে না তাই আমরা ইসলামের এই সৌন্দর্য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 সঙ্গে খেয়ানত করো না যে কি সুন্দর কারণ একজন খেয়ানত করেছে তার সঙ্গে আর যদি খেয়ানত করে খেয়ানত বাড়তেই থাকবে তাহলে ওই খেয়ানতকারী আরো খেয়ানতের মধ্যেই থেকে যাবে কিন্তু খেয়ানত না করে যদি আল্লাহর উপরে ভরসা করে তারটা তাকে ফেরত দিয়ে দেয় এবং এ ব্যাপারে সবুর করে মহানব্বুল আলমিন চাইলে আপনাকে তার একশো গুণ বেশি আপনাকে দান করতে পারেন কারণ তিনি রাজ্জাক তার হাতেই সবকিছু চাবিকাঠি রুজি রুটির কাজে কেউ খেয়ানত করলে তার সঙ্গে খেয়ানত করো না এত বড় চমৎকার এক সুন্দর পদ্ধতি ইসলাম আমাদেরকে দান করলো এত সুন্দর বিধান ইসলাম ছাড়া আর কোনো ধর্মে নেই হতে পারে না তাই আমরা ইসলামের এই সৌন্দর্য বৈশিষ্ট্যকে ধরে রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ রাহ আবু দাউদ ও তিরমিদি ওহাসানা এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান হাদিস বলেছেন অর্থাৎ যে হাদিসটি সেই হাদিসের চেয়ে একটু নিম্নমানের কিন্তু সেটাও গ্রহণযোগ্য আমলের যোগ্য ওসাহুল হাকেম ইমাম হাকেম হাদিসটিকে সই বলেছেন কাজেই আমানতের ব্যাপারে আমরা অবশ্যই খেয়ানত করব না কাজে কেউ যদি কাউকে আরিয়া কোনো দান করে দেয় বস্তু এবং সে ব্যাপারে তার লাভ যে হাসিল করে সময় মতো আবার তার মালিকের কাছে ফিরাই দেবে এই যে আমানত দিয়েছিল এই আমানত ফিরে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়ানি আলাইবিন ওমাইয়া রাজি আল্লাহ তালান قال قال لي رسول الله صلى الله عليه وسلم إذا أتتك رسلي فأتهم ثلاثين درعا قلت يا رسول الله أآرية مضمونة أو آرية مودة قال بل آرية مودة رواه أحمد وأبو داود والنسائي وصاحب بن حبان ইয়া আবন উমাইয়া রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আমাকে বললেন ইদা আতাতকা রসুলি বা আতিহিম সারাসিনা দের আ আমার রসুল আমার প্রতিনিধি যদি তোমার কাছে আসে তাহলে তাকে তুমি তিরিশটি দিরা দিয়ে দিবে দিরা হলো যুদ্ধের বর্ম যুদ্ধ অবস্থায় সেই যুগে তীর ধনুক বল্লম তালোয়ার যাতে করে না কাটতে পারে শরীরের মধ্যে লহার বর্ম পড়াই নেওয়া তো সেই যুগের যে দিরা ছিল আল্লাহ নবী আলিসাল্লাম ইয়াল আবিন উমাইয়াকে বললেন যে আমার লোক আসলে তাকে তিরিশটি দেরা দিয়ে দিবে কুলতো ইয়া রসুল আল্লাহ ইয়াল আবিন উমাইয়া বলেন আমি আল্লাহ রসুলকে বললাম হে আল্লাহ রসুল আরিয়াতুন মাজমৌরা এই যে আরিয়া এই যে আমি তাদেরকে দান করে দিব এই যে দেরাগুলি তাদেরকে দিব ব্যবহার করার জন্য এটা কি মজমুনা মানে এটার কোনো ক্ষতি হলে নষ্ট হয়ে গেলে তাদেরকে তার জামানত দিতে হবে আবার আরিয়া তুম্ম নাকি এটা ফেরত দিলেই শুধু এটা এমন আরিয়া এমন দান বস্তু যেটা তারা ফেরত দিবে কাল আবাল আরিয়া বরং সেটা হলো কি আরিয়া উপকৃত তারা হবে যখন সময় শেষ হবে তারা আবার ফেরত দেবে এই হাদিসটি আহমাদ আবু দাউদ নাসাই বর্ণনা করেছেন ইবনু হেব্বান হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে কেউ যদি আরিয়া এমন কোনো বস্তু যার দ্বারা মানুষ উপকৃত হতে পারে দান করে দুইভাবে হতে পারে একটা হলো মজমুন অর্থাৎ যদি কোনো নষ্ট বা খারাপ হয়ে যায় তাহলে তাকে জামানত দিতে হবে আর একটা হলো কি যে না জামানত লাগবে না আদায় তাকে ফেরত দিতে হবে তাহলে দুই ধরনের এই আরিয়া হতে পারে এহানসের দ্বারা আমাদের কাছে সাব্যস্ত হয়ে যায় ওয়ান সাফওয়ান ইবিন উমাইয়া আন্না নবী সাল্লাম ইস্তার আমিন হু দুরু আন ইয়াউমা হুনাইন ফকাল আগাসবুন ইয়া মুহাম্মদ কাল বাল থেকে বর্ণিত এই সাফওয়ান বিন উমাইয়া তার থেকে আল্লাহ নবী কিছু যুদ্ধের বর্ম কিনেন ধার নেন যুদ্ধে আল্লাহ নবী এই সাফওয়ান বিন উমাইয়ার কাছ থেকে কিছু দুরু নিয়েছিল ধার যুদ্ধে যাওয়ার জন্যে তখন সে বলল আগাস বলিয়া মোহাম্মদ এটা কি জোরপূর্বক নিচ্ছেন হে মোহাম্মদ কালা বাল আরিয়া তুম মজমুনা আল্লাহ নবী বলেন না বলে এটা আরিয়া আমি তোমার কাছ থেকে ধার নিলাম এই আরিয়া আমি এর দ্বারা আমার কাজ আদা করে মজমুন যদি কোনো ক্ষতি হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে তার আমি জামানতদারেও আমি গ্রহণ করলাম তাহলে আরিয়া সেটা জামিন নিয়েও হতে পারে জামিন ছাড়াও হতে পারে দুই ধরনের ব্যাপারটা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাচ্ছে হাদিসটি মাবু দাউদ এবং নাসাই বর্ণনা করেছেন ওয়াসাহুল হাকিম ইমাম হাকিম হাদিসটিকে সহি বলেছেন এই হাদিসগুলির দ্বারা আমরা বুঝতে পারলাম যে আরিয়া কেউ কাউকে কোনো ধার দেয় উপকার নেবে এরপরে সেটা ফেরত দেবে অথবা তাকে কোনো দেশ দান করবে এটা থেকে সে উপকৃত হয়ে যখন সেইটা শেষ হয়ে যাবে মূল মালিকের কাছে ফেরত দেবে এই যে ধার সিস্টেম এটা ইসলামে এক সুন্দর এক বৈশিষ্ট্য কারণ একজনের সব তো সম্ভব না দেখা যায় বিবাহ ক্ষেত্রে একজন গরিব মানুষ বরযাত্রীরা আসবে তাদের গ্রামগঞ্জে দেখা যায় যে এদের বসার জন্যে চেয়ার টেবিল বা এদের জন্যে বালিশ বা খাতা বা চাদর এটা একজন গরিব মানুষের হয় না কিন্তু তার বিয়ে ছেলে মেয়েদের বিবাহের ক্ষেত্রে এই ধরনের যদি কোনো বড় লোক বা গ্রামের যারা প্রতাপ যাদের অর্থ করি আছে বা যাদের চেয়ার টেবিল রয়েছে বা প্লেট রয়েছে বা বসার ব্যবস্থা রয়েছে এগুলি যদি ধার নিয়ে যায় এবং সেই তার ওই প্রিয়জন মিটিয়ে আবার ফেরত দেয় এটা এক সুন্দর সিস্টেম এই জন্যে আল্লাহ রব্লান বলেন সুরা মাউনে ওয়ামনা আল মাউন মানুষের উপকারী যে জিনিসগুলি এগুলিকে তারা বারণ করে একজনের আছে আর একজনের নাই প্রয়োজনে গিয়েছে জিনিসটা ব্যবহার করে আবার ফেরত দেবে একজনের গাড়ি নাই একজনের গরু নাই একজনের কত কিছু এইভাবে সামাজিকভাবে একে অপরে সবাই কিন্তু পরিপূর্ণ না একজনের যা আছে অন্যের তা নাই অন্যের যা আছে তা আবার আরেকজনের নেই তাহলে আমরা এই পৃথিবীতে একে অপরের সম্পূরক কাজেই যার যা আছে একে অপরকে সহযোগিতার ব্যাপারে আমাদের হাত প্রসারিত করতে হবে ইসলামের এই সুন্দর বৈশিষ্ট্যটাকে আমাদের নষ্ট করা যাবে না এবং যারা নিয়ে যাবেন তারা জামিন নিয়ে অথবা জামিন ছাড়া সে দাতা সে ব্যাপারটা নিশ্চিত করবে এজন্যে ধার সিস্টেম বা একজন আরেকজনকে তার জিনিস দিয়ে ব্যবহার করে উপকৃত হওয়ার যে সুযোগ ইসলাম দান করেছে এটা অত্যন্ত সুন্দর একটা ইসলামের বৈশিষ্ট্য আমরা এটাকে কোনোভাবে নষ্ট করে দিব না আমরা কোনোভাবে এটাকে বিলীন হতে দেব না একে অপরের সহযোগিতা করব সামাজিক বন্ধন তাতে আমাদের মজবুত হবে একে অপরের প্রয়োজন মেটালে আমাদের এই দুনিয়াতে বসবাসের ব্যাপারটাও অত্যন্ত সুন্দর ও মঙ্গলজনক হবে এরপরে বারো নাম্বার যে অধ্যায় বাবুল গাছব গাছব হলো যে জোরপূর্বক কাউরও কিছু ছিনে নেওয়া বা জবরদখল করা জবরদখলি বা জবরজস্তি কিছু নিয়ে নেওয়া লেনদেনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে যে কোনো জিনিস লেনদেনের ব্যাপারে হতে পারে এটা ইসলামে সম্পূর্ণভাবে হারাম এবং জুলুম করে দিয়েছে তাই এখানে সাইদ উবনু জাইদ থেকে প্রথম হাদিসটা আমরা পড়ি আন সাইদ ইবনু জাইদ রাজি আল্লাহ আন আন্না রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম কাল মানিকতা শিবরাম মিনাল আরদে দুলমা তাওয়াকাহুল্লাহ ইয়াহু ইয়াউমাল কিয়ামা বিন সাবি আরাদিন থেকে বর্ণিত আল্লাহ নবী আলিসালাম বলেন মানিকতা শিবরা মিনাল আউদে জুলুম করে অন্যায় করে অবিচার করে জোরপূর্বক কেউ যদি কারো অর্ধহাত পরিমাণ জমিন যদি কেউ অন্যের জুলুম করে জবরদখল করে তাওয়াকাহুল্লাহ ইয়াহু ইয়াউমাল কিয়ামা মিন সাবে আরাদিন তাহলে কেয়ামতের মাঠে শাস্তি হিসাবে রহান রব্বুল আলমিন তার গলার মধ্যে সাত তবক জমিনকে ঝুলিয়ে দিবেন নাউজবিল্লা আজ দেখা যায় যাদের গায়ে শক্তি আছে যাদের কথা চলে তারা অন্যের গরিব মিসকিনের জমিন ভূমি দখল করে নিয়ে জবরদস্তি করে আবার অনেক সময় ওই দলিল বানিয়ে নিয়ে বিভিন্নভাবে বা অনেক সময় দেখা যায় আইল যে রই থাকে দুইজনের জমিনের মাঝে ওটা কাটতে কাটতে দাবাতেই থাকে দাবাতেই থাকে দাবতে দাবতে নিতে নিতে দেখা যায় দু চার পাঁচ বছর পরে এক ফিট দুই ফিট করে সে দাবিয়ে নিয়েছে এইভাবে একজন আরেকজনের জমিন জবরদখল করে নেওয়া বা কৌশলে নিয়ে নেওয়া এটা এত বড় অন্যায় যে অর্ধহাত যদি জমিন মাটি যদি কেউ জবরদখল করে নেয় জোরপূর্বক বা অজান্তেই আইল সরিয়ে দিয়ে নিয়ে নেয় রব্বুল আলমিন রোজ মাহসারের ময়দানে ওই ব্যক্তির গলার মধ্যে সাততাবক জমিনকে ঝুলিয়ে দেবেন এই জন্যে কাউরি কোনো জবরদখল করা জোরপূর্বক কাউরি কিছু নিয়ে নেওয়া নিলে এটার জন্যে সেইভাবে যেটা যে নিবে তাকে ওইভাবে তার শাস্তি আল্লাহ রব্বুল আলমী দান করবেন বিশেষ করে জমিনের ক্ষেত্রে এটা অত্যন্ত সমাজে এক জঘন্য অপরাধ যেটা দেখা যায় গরিব মিসকিন বা যারা যাদের ক্ষমতা কম এরা বরদস্ত করে নিতে হয় বাধ্য হয়ে না হলে হয়তো বাড়াবাড়ি করতে গেলে আরো সমস্যা দাঁড়িয়ে বরং একে কেন্দ্র করে খোনাখুনি মারামারি হানাহানি হয়ে যায় এই ধরনের পথ বন্ধ করার জন্য ইসলাম এক সুন্দর আমাদের জন্য ব্যবস্থা করলে এটাকে হারাম করে দিল এই জন্যে কাউরি প্রতি কোনো জুলুম করে ছিনতাই করে ডাকাতি করে কলমের সাইন দিয়ে যে কোনোভাবে এটাকে দখল করে নেওয়া অত্যন্ত মহাপাপ এ থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে হাদিসটি ইমাম বোখারি এবং মুসলিম রাহমাতুল্লাহ আলাই তাদের শশা গ্রন্থ সহি কিতাবে বর্ণনা করেছেন আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এই হাদিস শুনে আমল করার ওয়াখিরুদা আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা মানবতার জন্য করুণা স্বরূপ মহান চরিত্র দিয়ে তিনি হলেন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী জান্নাত জামার রাস্তা দিয়ে তোরা সবাই মিলে ইমান আনো আল্লাহর প্রতি তার রসুলের প্রতি শাহ রসুল সৃষ্টির রসুল কেন মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইল কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লি সাল্লাম বলেছেন সুরা ইখলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান